বারা ইবনু আজিব রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন এক সাহাবি সুরা কাফ তিলওয়াত করছিলেন তার বাড়িতে একটি ঘোড়া বাঁধা ছিল ঘোড়াটি তখন লাফালাফি করতে লাগলো তখন ওই সাহাবি শান্তি ও নিরাপত্তার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন তখন তিনি দেখতে পেলেন একখণ্ড মেঘ এসে তাকে ঢেকে দিয়েছে তিনি নবী সাল্লাহ সাল্লাম এর কাছে বিষয়টি উল্লেখ করলেন তখন তিনি বললেন হে অমুক তুমি এভাবে তেলোয়াত করবে এটা তো প্রশান্তি ছিল যা কোরআন তেলোয়াতের কারণে নাজিল হয়েছিল